যখন নিঝুম রাতে সব কিছু নিষ্প্রাণ নগরীতে আমি যাদের আলো তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি এতটা ভালোবাসি যখন নিঝুম রাতে সব কিছু নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরা আমি চাঁদের আলো হয়ে তো কালো ঘরে জেগে রই সারা নিশি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি এই অপরূপ সুন্দর তারা স্বপ্নে রাতে আমি ভিজে ভিজে মরি মিছে মগ্ন প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়া তার নুপুর বাজে আমি যে ভেবে ভেবে শিহরিত আমি সূর্যের চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি এতটা ভালোবাসি এতটা ভালো